মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভাইয়ের চরণ শিকল বাধায় আর কানে মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভাইয়ের চরণ শিকল বাধায় আর কানে দানে তার কেহ নাই দানে তার কেহ নাই দেখ না চেয়ে নয়নে মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভাইয়ের চরণ শিকল বাধায় আর কানে মানের আর তোনাদের ভারী যে আকাশ কাঁদছে ওরা অকাতরে করছে মজলু মানের আর তোনাদের ভারী যে আকাশ কাঁদছে ওরা অকাতরে করছে হাহুতা আল কোরআনের হুকুম মেনে মজুলুমানের মুক্তি দানে আল কোরআনের হুকুম মেনে মজুলুমানের মুক্তি দানে মাগো এবার দাও না যেতে তোমার ছেলেকে মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভাইয়ের চরণ শিকল বাধায় আর কানে মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভাইয়ের চরণ শিকল বাধায় আর কানে মুক্তিদানে তার কেহ নাই মুক্তিদানে তার কেহ নাই দেখ না চেয়ে নয়নে মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভাইয়ের চরণ শিকল বাধায় আর কানে তোমার ছেলে যায় যদি মা শহীদের দলে পাবে মাগো জুলুম হতে মুক্তি মজলুমে তোমার ছেলে যায় যদি মা শহীদের দলে পাবে মাগো জুলুম হতে মুক্তি মজলুমে তবে কেন ছেলের মায়া করছো তুমি সর্বসদা তবে কেন ছেলের মায়া করছো তুমি সর্বসদা একবার যেতে দাও না মাগো তোমার ছেলেকে মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভয়ের চরণে শিকল বাধায় আর কানে মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভয়ের চরণে শিকল বাধায় আর কানে মুক্তিদানে তার কেহ নাই মুক্তিদানে তার কেহ নাই মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে আমার লক্ষ্য ভাইয়ের চরণে শিকল বাধায় আর কানে মাগো আমায় দাও সাজিয়ে যাব যুদ্ধ ময়দানে